বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু আনস্তাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিল ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম যখন কোনো জিনিস কারো নিকটে আমানত রাখা হয় তখনই তা আত্মসাতের সম্ভাবনা থেকে যায় কেননা সমাজ চলে মানুষ দিয়ে ফেরেস্তা দিয়ে নয় আর মানুষের ভিতরেই রয়েছে পয়সার প্রবণতা মানুষের ভিতরে রয়েছে লোভ যা মানুষ ইমান দিয়ে অনেক সময় কন্ট্রোল করতে পারে না মানুষের ভিতরে রয়েছে দায়িত্বের পরিকল্পনা দায়িত্বের আশা এই কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্নকুম সাতাহারি সুনা আলাল এমারা ইমারা সাতা সাতাকুন নাদামাতান ইয়ামাল কেয়ামা ফানেমাল মর্জিয়ত বেসাতিল ফাতেমা তোমরা দায়িত্বের লোভ করো তোমরা দায়িত্বের লোভী অথচ তোমরা বুঝতে পারো না দায়িত্ব কত কঠিন জিনিস দায়িত্ব চালাতে ভালো লাগে বটে তবে দায়িত্ব বুঝিয়ে দিতে বড় কষ্ট হবে দায়িত্বের পরিণাম হচ্ছে অপমান এ কারণেই রসুল সাল্লাহ সাল্লাম বললেন দুধ পান করাতে ভালো লাগে কিন্তু দুধ ছাড়াতে কষ্ট পাওয়া যায় যখন বাচ্চা ছোট তখন মাকে দুধ পান করাতে ভালো লাগে যখন বাচ্চা বড় হয়ে যায় দুধের বোঠায় বাচ্চা কামড় দেয় তখন মা তাকে আর দুধ পান করাতে চায় না বরং সময়ে মারে যাতে করে আর দুধ পান না করে ওই মাই তো কয়দিন আগে বাচ্চায় খুব সাদ করে দুধ পান করার ছেলে এখন আর করাতে চায় না তার মানে এখন এটা কঠিন হয়ে গেছে ঠিক দায়িত্বও তাই এখন চালাতে ভালো লাগছে অঢেল টাকা হাতে এসে পড়ছে কাঁচা টাকা ইচ্ছে মতো ব্যবহার করতে ভালো লাগছে আল্লাহ রসুল বলেছেন টাকা হচ্ছে মিঠা বস্তু মানুষকে তা ভোগ করতে ভালো লাগে তাই তিনি বলছেন তোমরা দায়িত্বের লোভী কিন্তু তোমরা জানো দায়িত্বের ফলাফলই হচ্ছে আত্মসাত দায়িত্বের ফলাফলই হচ্ছে অপমান তবে যে ব্যক্তি এই আমানত এ দায়িত্ব সত্য সত্যই গ্রহণ করেছে আর পয়সা সঠিক মতোই ব্যবহার করেছে তার জন্য এটা ভালো আমরা কোনো সময় এটা বলবো না যে দায়িত্বের ফলাফলই জাহান্নাম এভাবে বলতে চাচ্ছি না তবে প্রায় দায়িত্বের ফলাফলই জাহান্নাম দায়িত্ব যদি সঠিকভাবে মানুষ পরিচালনা করে তাহলে তো তার জন্য বিশাল ব্যাপার বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এটা তো নেতৃত্বেরই ফলাফল যারা ন্যায়সঙ্গত দায়িত্ব পালন করবে তার জন্য জান্নাত রয়েছে তাই তো আল্লাহ তালা বলছেন ইন্দাল্লাহ ইয়া মুরুকুম নিশ্চয় আল্লাহ তালা তোমাদের আদেশ করেন আন্তুয়াদ্দুল আমানাতে ইলা আহলেহা তোমরা দায়িত্ব হস্তান্তর করো তার যে অভিভাবক যে পরিচালনা করতে পারে যে আমানত রক্ষা করতে পারে তার কাছে পেশ করো এই আয়াতের অর্থ আবার এভাবে না যেন আমরা না বুঝি যে আয়াত বর্তমান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে নির্বাচন করার জন্য অনুমতি দিচ্ছে এটা নয় কেননা এ নির্বাচন পদ্ধতিতে মানুষ দায়িত্ব চেয়ে নেয় যা না যায় যা হারাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি তাকে দায়িত্বশীল করি নে যে দায়িত্ব চেয়ে নেই ওয়ালা আহাদান হারাসা আলাইহে আমি তাকে দায়িত্বশীল করি নে যে দায়িত্বের লোভ রাখে অমন আরাদাহ যে দায়িত্বের ইচ্ছা করে আমি তাকেও দায়িত্বশীল করি না এখন তো একটা পদ্ধতি চলে গেছে ভুল পদ্ধতি যার ফলাফল সমাজে আমরা দেখতে পাচ্ছি সর্ব ধরনের অন্যায় নেমে আসছে সর্ব ধরনের বিপদ নেমে আসছে সমাজে বর্তমান পদ্ধতিতে দায়িত্বশীল হওয়ার কারণে কেন মুখোমুখি একটা দলীয় দল থেকে যাচ্ছে সর্বদা তার ঠেকানো উদ্দেশ্য আর যারা দায়িত্বে আসছে সর্বদা তার প্রতিপক্ষকে দমিয়ে রাখা উদ্দেশ্য এবং প্রতিপক্ষের অর্থ সম্পদ লুটে তাকে সমাজে হেউ করা তাকে মাটিতে মিশিয়ে দেওয়া উদ্দেশ্য সাথে সাথে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যত পয়সা হাতে আসছে তাকে নিজের পয়সা মনে করে ভক্ষণ করা লুটে খাওয়া যেটা আমরা সমাজে দেখতে পাচ্ছি যার ফলাফল মানুষকে হত্যা করা যার ফলাফল রাস্তাঘাট বন্ধ করা যার ফলাফল মানুষের গিবদ বদনাম করা যার ফলাফল মানুষকে সমাজে অপমান অপদস্থ করা এটা কশ্চিন কালেও হতে পারে না যে আল্লাহ তালা অত্র আয়াতে ওই দায়িত্বের কথা বলেছেন যে দায়িত্বের ফলাফল নির্যাতন যে দায়িত্বের ফলাফল মানুষকে নিঃস্ব করে রাস্তার বিক্ষোভ তৈরি করে দেওয়া এটা কখনো নহে এখানে যারা আমানত রক্ষা করতে পারবে তার কাছেই আমানত রাখার জন্য আল্লাহ বলছেন আমানত কত কঠিন তা আমরা বুঝার চেষ্টা করি না আসুন একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করি এবং দেখি আমানত কি জিনিস এবং তা কত কঠিন আত্মসাত কি জিনিস তা কত কঠিন আবু হরাই রাজিয়াল্লাহ তালা আনহ বলেন কামা ফিনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদা আল্লাহ রসুল আমাদের মাঝে দাঁড়ালেন ফাদাকার আল গোলুলা তিনি আত্মসাতের কথাটি আমাদের সামনে পেশ করলেন তার ফলাফলটি তার বিষয়টি আরও কঠিনভাবে পেশ করলেন তিনি আত্মসাতের বিষয়টি কঠিনভাবে পেশ করার পরে বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম আমি অচিরেই তোমাদের কাউকে পাব বিচারের মাঠে এজিও উপস্থিত হবে বিচারের মাঠে ও আলা রাকাবাতিহি বাইরুন লাহু রোগাউন তার কাঁধের ওপরে থাকবে উঁট এবং উঁট তার ভাষাতে চিৎকার করতে থাকবে ওই লোকটি উঁট কাঁধে নিয়ে ঘুরতে থাকবে উঁট তার নিজের ভাষায় চিৎকার করতে থাকবে সেই ব্যক্তি আমার পাশে এসে বলবে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগেফনি আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে ফাকুলো তখন আমি বলবো আল ইয়মা লাম লেখো লাকা কাদ আবলাগতকা আজ আমি তোমার কোনো উপকার করতে সক্ষম নই আমি তোমার কোনো উপকার করতে পারবো না এ কথা আমি তোমাকে পূর্বেই বলেছি বেচারের মাঠে আমার উপকার করার মতো কোনো ক্ষমতা কোনো সুযোগ থাকবে না আল্লাহ তালা বলেন বেইচারের মাঠ আলী অমলা তামলেক নাফসুল্লি নাফসিনী শায়া অলাম রিয়াউমাইজিল্লা বিচারের মাঠে একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ তিনি এ বলেন লা তুদলাম নাফসুন শায়া কোনো মানুষের প্রতি বিন্দুমাত্র অত্যাচার করা হবে না প্রত্যেকেই তার যথাযথ হক প্রদান করা হবে মহান আল্লাহ অন্য জায়গায় বলেন আপনার প্রতিপালক বিচারের মাঠে কারোর প্রতি বিন্দুমাত্র জুলুম করবেন না আবুজার গেফারি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইয়া হে আমার দাস দাসী হে আমার বান্দা ইন্নি হারাম তো জুলমা আলাইয়া আমার উপরে আমি অত্যাচারকে হারাম করেছি আমার উপরে আমি নির্যাতনকে হারাম করেছি জালতুহু মহার রামান আমি অত্যাচারকে তোমাদের উপরে হারাম করেছি ফেলা তাজালাম তোমরা পরস্পরে অত্যাচার করো না একজন আর প্রতি নির্যাতন চালায়ও না বিচারের মাঠে একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে তাই আল্লাহ রসুল বিচারের মাঠে বলবেন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আজ আমার কোনো উপকার করার মতো ক্ষমতা নেই আমি তা পূর্বে বলেছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি এই বিষয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you السلام عليكم ورحمة الله وبركاته الملك القدوس السلام المؤمن المهيمن M-U-S-L-I-M I'm so blessed to be with them M-U-S-L-I-M I'm so blessed to be with them Don't know about you everywhere I see, even on TV. People talking trash about the way I be. But what they all hate is if we get great. Cause we're the only ones with our heads on straight. Don't ever frown your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিক্ষাসমূহ কী শেখ হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা আপনাদের জন্য বলি আল্লাহ আপনাদেরকে যেন ঝাঁঝায় খায় দান করেন এবং বিবরণগুলি শুনে মানার তৌফিক দান করেন আল্লাহ আমিন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিচারের মাঠে বলবেন তোমরা আমার সামনে এইভাবে উপস্থিত হবে সাহায্য চাইবে আমি সাহায্য করতে পারবো না তিনি বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম অবশ্যই আমি তোমাদের কাউকে পাব এজিও সে বিচারের মাঠে উপস্থিত হবে আসবে আলা রাকাবাতিহি সাতন তার কাঁধে থাকবে ছাগল লাহু সোগাউন ছাগলের চিৎকার থাকবে ছাগল যে চিৎকার করে যে ভাষায় সে ভাষায় ছাগল চিৎকার করতে থাকবে আর তার কাঁধের উপরে চড়ে থাকবে এই অবস্থা নিয়ে আমার কাছে উপস্থিত হবে বলবে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগেসনি আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে তখন আমি বলবো ফাকুল আমলে কোলাকা আমি বলবো আমি আজ তোমাকে সাহায্য করতে সক্ষম নই কাদ তোকা বিষয়টা আমি পূর্বেই বলেছি বিচারের মাঠে আমি কারো কোনো উপকার করতে পারবো না অতএব তোমরা আজকেই সতর্ক থাকো সম্মানিত দর্শক মণ্ডলী আসলে হয়তো বা আমরা মানুষকে বুঝাতে অক্ষম দেখেন যে যে বস্তু আত্মসাত করেছে সেই বস্তু তার বিচারের মাঠে কাঁধের উপরে থাকবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম অবশ্যই আমি তোমাদের কাউকে পাব এজিও যে আসবে বিচারের মাঠে ওয়ালা রাকাবাতিহি নাফসুন তার কাঁধের উপরে থাকবে মানুষ ওয়ালাহা সায়হাতুন তার থাকবে চিৎকার মানুষ কাঁধের উপরে চড়ে থাকবে আর তার গতিতে চিৎকার করতে থাকবে এসে বলবে ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আগেসনি আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে ফাকুল আমি তখন বলবো লাম লেকোলাকা কাদ কা আমি এখানে তোমাকে সাহায্য করতে সক্ষম নই আমি বিষয়টি পূর্বেই বলেছি অতএব বিচারের মাঠে আমার কাছে সহযোগিতা চেয়ে কোনো লাভ হবে না রাসুল সাল আলী আসাল্লাম বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম আমি তোমাদের কাউকে পাবো এজিও সে আসবে আলা রাকাবাতিহি রেকাউন তাক ফেকো তার কাঁধে থাকবে বোঝা কাপড়ের বোঝা কোন বস্তুর বোঝা তার কাঁধের উপরে চড়ে থাকবে এবং ওই বস্তু দুলতে থাকবে নিজ গতিতে দুলতে থাকবে তার কাঁধের উপরে সে আমার কাছে এসে বলবে আগে ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে আমাকে রক্ষা করুন ফাকুল আমি তখন বলবো লাম লেকোলাকা আমি তোমাকে বিচারের মাঠে সাহায্য করতে সক্ষম নই কাদাব লাগতো কা আমি তা পূর্বেই বলেছি এখন আমি তোমাকে সাহায্য করতে সক্ষম নই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম আমি তোমাদের কাউকে এমনভাবে পাব এজিও বিচার মাঠে উপস্থিত হবে আলা রাকাবাতেহি সমাতুন জড়বস্তু তার কাঁধের উপরে থাকবে যেই বস্তু কথা বলতে পারে না আল্লাহ রসুল বলেন কত মানুষ আমার নিকটে উপস্থিত হবে তার কাঁধে থাকবে এমন বস্তু যা কথা বলতে পারে না জড় বস্তু সে এসে বলবে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগেসনি আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে ফাকুলো তখন আমি বলবো লাম লেকো লাকা কাদ আবলাগ কা আমি যে তোমাকে সাহায্য করতে সক্ষম নই আমি যেটা তোমাকে পূর্বেই বলেছি এই বিষয়ে আমি পূর্বে বলে দিয়েছি আমি বিচারের মাঠে কাউকেও সাহায্য করতে সক্ষম হব না আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে সেটা ভিন্ন কথা যার ব্যাপারে আমার সুপারিশ কবুল হবে সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারো কোনো উপকার করতে পারবো এটা যেন কেউ না মনে করে এটা আমি পূর্বে বলে দিয়েছি রাসুল সাল্লাহ সাল্লাম এ কথা বিচারের মাঠে বলবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আরও গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লামের উপরে যখন এ আয়াতটি অবতীর্ণ হল আন্দির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন জাহান নাম থেকে বাঁচানোর বিষয়টি এখনই বলে দেন তারা যেন নিজেরাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে ফাস্তামা তিনি কোরাইশদের একাত্রিত করলেন তখন তিনি বললেন ইয়াবানি কাবিবনে লুই আনকে জোয়ান ফোসা কম্বিনার না রে হে কাবিবনে লুয়ের বংশ হে কাবিবনে লুয়ের পরিবার তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করো আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকারে আসব না তিনি বলেন ইয়া বাণি মোর্রা ইবনে কাব হে মোর্রা ইবনে কাবের বংশ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নাম থেকে রক্ষা করো আনকেজু আনফোসাকো মিনান নারে তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও লাম লেকোলাকা মিনাল্লাহে সায়ান আমি বিচারের মাঠে তোমাদের সরিষা সমপরিমাণ কোনো উপকার করতে পারবো না তিনি অত্র আয়াত নাজেল হলে সমস্ত লোককে ডেকে বলেন ইয়া বানি আব্দে শামস হে আব্দে শামসের ছেলেরা হে আব্দে শামসের বংশ পরিবার আনকিজু আনফোসাকুম নারে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আমি তোমাদের বিচারের মাঠে কোনো উপকার করতে পারবো না আমার কিছু করার মতো ক্ষমতা থাকবে না তিনি সবকে ডেকে বলেন ইয়া বাণী আব্দে মানাফ হে আব্দে মানাফের বংশ হে আব্দে মানাফের পরিবার আনকেজু আনফোসাকু মিনান্নারে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আমি তোমাদের বিচারের মাঠে কোনো কাজে আসব না বিচারের মাঠে কোনো কিছু করার মতো ক্ষমতা আমার থাকবে না একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না তিনি বলেন ইয়া বানি হাসেম হে হাসেমের বংশধর হে হাসেমের পরিবার আনকেজু আনফোসাকুমিনার নারে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো লাম লেখলাকা মিনাল্লাহ সাহেব আমি তোমাদের জন্য বিচারের মাঠে কোনো কাজে আসব না সরিষার সমপরিমাণ আমি কোনো উপকার করতে পারবো না তিনি বলেন ইয়া বানি আব্দুল মুতালেব হে আব্দুল মুতালেবের পরিবার হে আব্দুল মুতালেবের বংশধর আন কিছু আনফোসা কুমিনার নারে তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে রক্ষা করো তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও লাম লেখো লাখুম মিনাল্লাহ সাহেব আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না আমি কিছু করতে বিচারের মাঠে সক্ষম নই তিনি বলেন ইয়া ফাতেমা আন কেজি নাফসাকে মিনান নারে তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো আমি তোমাকে বিচারের মাঠে জাহান্নাম থেকে রক্ষা করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারবো না অতএব তুমি সতর্ক হও হে কোরায়েশ বংশ তোমরা সতর্ক হও বিচারের মাঠে আমি কোনো মানুষের কোনো উপকার করতে পারবো না একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে সম্মানিত দর্শক মণ্ডলী অত্র গুরুত্বপূর্ণ তথ্যবহল হাদিসের বিবরণ পেশ করে বলতে চাচ্ছি দেখুন আল্লাহর নবী বারংবার বলে গেছেন পৃথিবীতেই আমি কারোর কোনো উপকার করতে পারবো না অতএব কেউ কারো উপকার পাবে এই ইচ্ছা পোষণ করে তৌবা করতে যেন দেরি না করে দশের পয়সা থেকে যেন দ্রুত ফিরে আসে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সুবানাক আল্লাহ হামদিকা আশাহদুল্লাহ ইহ ইল্লান্তা আস্তাক ফেরুক অতুবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরিয়াতের বাইরে যাওয়ার সুযোগও তার মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বিন মুহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় ফেতরতের কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কোরআন সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উহ তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে বাংলা মানবতার সমাধান